আমাদের কাজটা সুন্দর হবে প্রতিবেশীর সাথে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেন ওয়াল জারিদিল কোরবা ওয়াল জারিল জুনুবে জাম আল্লাহ বলেন তোমার তিন ধরনের প্রতিবেশী হইতে পারে এক ধরনের প্রতিবেশী তোমার প্রতিবেশী আবার তোমার আত্মীয় আরেক ধরনের প্রতিবেশী তোমার প্রতিবেশী কিন্তু তোমার আত্মীয় না আরেক ধরনের প্রতিবেশী অল্প সময়ের জন্য পাশাপাশি এক জায়গায় গিয়েছ চলার পথের সাথী খবরদার এই তিন ধরনের প্রতিবেশীর সাথে এহসান করবা প্রতিবেশীর সাথে এহসান করবা যদি প্রতিবেশী তোমার নিকট আত্মীয় হয় তার জন্য দ্বিগুণ হক একদিকে তোমার আত্মীয় আরেকদিকে তোমার প্রতিবেশী প্রতিবেশী যদি আত্মীয় না হয় শুধু প্রতিবেশী হয় তবুও তোমার প্রতিবেশী তার প্রতি এহসান করবা প্রতিবেশী যদি অল্প সময়ের জন্য হয় খবরদার তার প্রতি এমন কিছু করা যাবে না যার দ্বারা সে কষ্ট পায় বাসের সিটে দুইজন বসছেন দুই পাশে এই দুইজনও প্রতিবেশী এখন আপনি এমন ভাবে বসছেন আরেকজন বসতে পারতেছে না আপনি প্রতিবেশীর প্রতি এহসান করেন নাই প্রতিবেশীর প্রতি জুলুম করলেন এজন্য আপনি আপনার প্রতিবেশীকে পাশের সিটের বাইটাকে যাতে সুন্দর করে বসতে পারে আপনি একটু সংকুচিত হয়ে বসেন আপনি এমন কোন কাজ করবেন না যেটা আপনার প্রতিবেশীর কষ্ট হয় আপনি ঘুমাইতেছেন তার গায়ের উপরে তাহলে তার কষ্ট হইতেছে তারপরে আপনি এমন ভাবে হাত রাখছেন এমন ভাবে মোবাইলে কথা বলতেছেন আপনার পাশের সিটের লোকটার ডিস্টার্ব হচ্ছে আপনি প্রতিবেশীর প্রতি এহসান করেন নাই আপনার ফাঁসের সিটের প্রতিবেশী ফাঁসের সিটের যাত্রী একটু ঘুমাইছে আপনি মোবাইলটা লই ফেললেন পকেট থেকে এহসান হয়েছে কি বলেন টাকাগুলা লই ফেলছেন তারপরে আপনি মলম লাগাই দিচ্ছেন চোখের মধ্যে আপনি মলম ফাটের কাজ কারবার শুরু করছেন তাহলে এগুলো হলো সহেবিবিল জাম চলার পথের প্রতিবেশী তার প্রতিও আপনি জুলুম করলেন এহসান করেন নাই আল্লাহর নির্দেশ সকল প্রকার প্রতিবেশীর প্রতি তোমার এহসান করতে হবে এমন কি তোমার প্রতিবেশী অমুসলিম প্রতিবেশীও তোমার থাকতে পারে ওই অমুসলিম প্রতিবেশীর সাথে তোমার ওয়ালা হবে না অন্তরের অন্তরঙ্গ বন্ধুত্ব হবে না কিন্তু তোমার ওই প্রতিবেশীর প্রতিও তোমাকে এহসান করতে হবে আল্লাপাক কোরআন কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন লা আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রতিবেশী তোমার অমুসলিম ওই অমুসলিম যদি তোমাকে দেশ থেকে বের করে না দেয় প্রতিবেশী যদি দিনের ব্যাপারে ইসলাম নিয়ে তোমার সাথে কোনো লড়াইয়ে লিপ্ত না হয় এরকম অমুসলিম প্রতিবেশী যদি তোমার থাকে তা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিষেধ করেন না আল্লাহর কোনো আপত্তি নেই তাদের সাথে তুমি সদাচরণ করবা তাদেরকে তুমি ইনসাফ করবা এটাতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং বরং আল্লাহ রব্বুল আলমিন ইনসাফকারীদেরকে পছন্দ করেন সোহান আল্লাহ তাহলে প্রতিবেশী অমুসলিম হলেও তার প্রতি এহসান করা লাগবে মুসলিম অমুসলিম নির্বিশেষে তোমার যত প্রতিবেশী আছে সবার সাথে এহসান কর আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার কে আল্লাহ জিবরিল আল ইসলাম এত বেশি প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন

আবুজর যখন তরকারি রান্না করবা তরকারির মধ্যে যদি বেশি তরকারি না দিতে পারো একটু পানিটা বাড়াই দাও যদি তোমার প্রতিবেশীকে বেশি তরকারিও না দিতে পারো তো একটু তরকারির ঝোল হইলেও তোমার প্রতিবেশীর দাও প্রতিবেশীর কাছে হাদিয়া পাঠাইবেন আমরা খালি কই আরে হে আমার জন্য কি পাঠাইছে সবাই কিন্তু এটাই খবর লয় কয় আরে আমি যে ফাটামো আমার জন্য কোন দিন কি পাঠাইছে আমারে কোন দিন দাওয়াত দিছে তা আপনি কোন দিন দাওয়াত দিছেন আপনি কয়দিন তার বাসায় কি পাঠাইছেন আরেকজনেরটা চিন্তা না করে আগে আমারটা চিন্তা করি আপনি দেখবেন একজনের কাছে আত্মীয় স্বজনের কাছে মোবাইলে ফোন করছেন কতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই কোনো খোঁজ খবর নাও না একটু মোবাইল দাও না একটু ফোনও করো না তো উনি এই কথাটা চিন্তা করেন আমি কয়দিন ফোন করছি মানে তা সবার চিন্তাধারা হলো সবাই খালি আমার কাছে ফোন করে করে খবর নিবে আমি ফোন করার দরকার নেই এজন্য দেখবেন আপনি ফোন করবেন কয়ারে এতদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নাও না কোনো ফোন করো না কিছু করো না তা আপনি তো করতে পারতেন এতদিন হয়ে গেছে করে নাই ঠিক একইভাবে দেখবেন যে আত্মীয় স্বজন প্রতিবেশী যখনই আপনি কিছু দিতে কবেন তা বাসায় ভাবিয়ে কবেছে হেরা আমাদের বাসায় কি ফাটাইছে কোন দিন দাওয়াত দিছে কোন দিন কি করছে বাস এটা বলা যাবে না আপনি মুমিন হিসাবে মহসিন হিসাবে মহসিন হওয়ার জন্য আপনি আপনার প্রতিবেশীকে হাদিয়া পাঠান বাসায় ভালো কিছু রান্না করেছেন প্রতিবেশীর বাসায় পাঠাই দেন বাসায় একটা পিঠা বানাইছেন প্রতিবেশীর কাছে পাঠাই দেন দেখবেন প্রতিবেশীর সাথে কিভাবে গভীর সম্পর্ক তৈরি হয় মহব্বত তৈরি হয়ে যাবে আর আপনার বিপদে আপদে সমস্যায় দেখবেন যে ওই প্রতিবেশী আপনার কাছে দৌড়ায় আসবে আমার সম্মানিত ভাই ও বোনেরা এহসান করতে হবে এতিম মিসকিন বিধবা এদের প্রতি এহসান এদের প্রতি এহসান করতে হবে আমার আশেপাশে যত গরিব মিসকিন অসহায় এটি বিধবা আছে তাদের প্রতিও আমার এহসান অব্যাহত রাখতে হবে সামর্থ্যের আলোকে তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি বিধবাদের যে ব্যক্তি এতিমদের যে ব্যক্তি মিসকিনদের খোঁজ খবর নেয় তাদের খরচ নির্বাহ করে তাদের পিছনে অর্থ ব্যয় করে সেই যেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ সে যেন আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো সোহান আল্লাহ সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো এতিমের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আনা ওয়া কাফেলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এতিমের লালন পালনকারী জান্নাতের ভিতরে এইভাবে থাকবো সোহান আল্লাহ এতিমের যারা কাফেল যারা রক্ষণাবেক্ষণকারী দেখাশোনা করে এদের অবস্থানটা আমি নবীর সাথে হবে সোহান তাহলে এটি মিসকিন বিধবা অসহায় এদের প্রতিও আমাদের এহসান করতে হবে সর্বোপরি আল্লাহর অন্যান্য মাখলুকের প্রতিও এহসান করতে হবে আপনি ইচ্ছা করে একটা পশুকেও কষ্ট দিবেন না এই জন্য আল্লাহ রসুল সালাম বলেন আমার উম্মত কোরবানি তোমাদের জন্য হালাল করা হয়েছে গরু তোমাদের জন্য হালাল করা হয়েছে যত হালাল পশু আছে পাখি আছে খবরদার জবাই করার সময়ও কষ্ট দিও না জবাইয়ের সময় এহসান করতে হবে তোমরা হইলে আহসান জাতি সুন্দর জাতি তোমাদের জবাইয়ের কাজটাও হবে এহসানের সাথে কষ্ট দিও না কোনো পশুকে যতটুকু কষ্ট না দিয়ে তুমি জবাই করতে পারো সেভাবে জবাই করার চেষ্টা করো এই জন্য মুরগি জবাই করেন গরু জবাই করেন ছাগল জবাই করেন এখানেও কষ্ট দেওয়া যাবে না এখানেও এহসান আবার ইচ্ছাকৃত ভাবে একটা গরুকে একটা ছাগলকে একটা বিড়ালকে একটা পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না সে প্রসিদ্ধ সহি হাদিস যে এক মহিলা এক বিড়ালকে খাইতে দেয় নাই বিড়ালকে খাবার দেয় নাই না খেতে খেতে বিড়াল মারা গিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই বিড়ালটা মারা যাওয়ার কারণে এটাকে খাবার না দেওয়ার কারণে এই মহিলা জাহান্নামি হয়ে গেছে তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি সমস্ত মখলুকের প্রতি এহসান করা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম শুধু মানুষের জন্য রহমতুল্লাহ আলমিন ছিলেন না সমগ্র মখলুকাতের জন্য রহমতুল্লাহ আলমিন ছিলেন সুহান আল্লাহ এজন্য আমার বাইরা এবং বোনেরা সর্বোপরি সমস্ত মাখলুকাতের প্রতিও আমাদের এহসান অব্যাহত থাকবে এমনকি আমাদের ছোট খাটো জীবনের যত কর্মকাণ্ড যত রকমের কাজকর্ম করি সব কিছুর মধ্যে খেয়াল রাখতে হবে যেন আমার এহসান অব্যাহত থাকে যদি এহসান অব্যাহত থাকে আল্লাহ রব আলমিন জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সুহান আল্লাহ আল্লাহ পাকের পরিণতিতে আমাদেরকে জান্নাত দিবেন আমার সম্মানিত ভাই বোনেরা রাত অনেক হয়ে গেছে আমিও আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না মূল যে অল্প কথা বলার চেষ্টা করেছি মূল কথা হলো যে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আহসান তাকবিমে সুন্দর গঠনে সুন্দর গঠনে সুন্দর আকৃতিতে আল্লাহ আমাকে বানাইছেন সুতরাং আমার কথা হইতে হবে সুন্দর আমার জবান থেকে কোনো গালিগালাজ বের হবে না আমার এই জবান থেকে কোনো ধরনের মিথ্যা কথা বের হবে না আমার এই জবান থেকে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বের হবে না আমার এই জবান থেকে কোনো ধরনের গিবত বের হবে না আমার এই জবান থেকে অন্যকে আক্রমণ করে কোনো কথা বের হবে না আমার জবান থেকে সব সময় আহসান কথা সুন্দর কথা বের হবে সুন্দর কথা বের করতে না পারলে চুপ করে থাকবো আল্লাহ রসুল সাল্লাহ যারা ইমানদার তারা ভালো কথা বলো সুন্দর কথা বলো কল্যাণের কথা বলো যদি ভালো কথা বলতে না পারো তো চুপ করে থাকো এই চুপ করে থাকাটাও এবাদত চুপ করে থাকাটাও আল্লাহর একটা গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু আমরা চুপ করে থাকতে পারি না চা দোকানে বসলে সবাই দেখবেন কোরআন হাদিস নিয়ে বয়ান যে কোরআন হাদিস জীবনে চোখেও দেখে নাই কোরআনে কেরিমের একটা আয়াত জীবনে তালাবাত করে নাই পড়েও নাই যে নবী সাল্লামের একটা হাদিস দেখে নাই সেও দেখবেন চা দোকানে বসে বসে কি বিশাল বয়ান দিতেছে কোরআন হাদিসের ব্যাপারে ইসলামের ব্যাপারে তাহলে আমি সর্বক্ষেত্রে আমার কথাবার্তা কল্যাণের কথা বলতে হবে কল্যাণের কথা না বলতে পারলে আমি চুপ করে থাকবো এটাও এবাদত ঠিক আমার প্রত্যেক কর্মকাণ্ডে প্রত্যেক কাজে কর্মে সৌন্দর্য প্রকাশ পাবে এহসান প্রকাশ পাবে আমার খাবার দাবারেও সৌন্দর্য প্রকাশ পাবে কারণ আমি আল্লাহর আহসান সৃষ্টি আমার খাবারটাও হইতে হবে আহসান যেটা খাবো এটা কি হবে কথা বলে না মদ খাবো বেশি বেশি করে মদ আহসান নাকি আল্লাহ রসুল বলছেন আল খামার উম্মুল খাবাস উম্মুল ফাওয়াহিস মদটা হলো সকল খাবাইসের মূল মানে সকল যত রকমের খবিজ খাবার আছে যত রকমের নিকৃষ্ট খাবার আছে তন্মধ্যে সবচাইতে নিকৃষ্ট হইল মদ তাহলে মদ খাওয়ার যাবে না মদ পান করা যাবে মদ যেমন পান করা যাবে না মদ বিক্রি করা যাবে না ব্যবসা বাণিজ্য করা যাবে না মদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না একজন আহসান যে মানুষটা সুন্দর করে আল্লাহ বানাইছেন এই মানুষটার জন্য আল্লাহ সুন্দর খাবারেরও ব্যবস্থা করেছেন সুন্দর সুন্দর খাবারগুলা খাইতে হবে আর এই খবিজ খাবারগুলা বর্জন করতে হবে মাদক খাওয়া যাবে না মাদক মুক্ত জীবন গড়ে তুলতে হবে তাহলে মাদক বাদ দিয়ে আমরা সবাই সিগারেট খেতে পারবো নাকি খেতে পারবো সবাই বলে না কারণ মনে খায় নাকি সিগারেট খাওয়া যাবে কারণ কি খাইলে অসুবিধা কি এটাও খাবায়েস খাবার সিগারেটটাও খাবায়েস এটা তো এবার না কেমনে খাবায়েস বাথরুমে গিয়ে দেখে আসবেন এটা খাওয়া ইসনা টয়লেটে গেলে এটার দলিল এটার প্রমাণ পেয়ে যাবেন টয়লেটের মধ্যে ঢুকে দেখবেন কমলার খোসা কোন জায়গায় পড়ে থাকে না কোন টয়লেটে দেখছেন যে কমলার খোসা পড়ে রয়েছে যে টয়লেটে বসে বসে টয়লেটের কাজও সারাইছে কমলাও খাইছে আপেল খাইছে আঙ্গুর খাইছে বিরিয়ানি খাইছে যে ওখানে প্যাকেটটা পড়ে রয়েছে টয়লেটের মধ্যে বসে বসে খাইছে আর কাজ সারাইছে এরকম ঘটনা দেখছেন কিন্তু দেখবেন সিগারেটের বিড়ির ধ্বংসাবশেষ টয়লেটের মধ্যে পড়ে থাকে থাকে না তার অর্থ কি বাকিটা কি জিনেরা খাইছে কে খাইছে যিনি ওই টয়লেটে গেছেন ব্যবহার করেছেন উনি কাজও চালাইছেন এটাও খাইছেন তাহলে যেই খাবারটা টয়লেটেও খায় টয়লেটেও খাওয়া যায় এটা হলো খাবি সাত এটা খাবিস খাবার এজন্য একজন মুমিনের জন্য আল্লাহ পাক বলছেন ঘোষণা দিয়েছেন মুমিনের জন্য সমস্ত খাবিজ খাবার হারাম এই খাবারটাও খাবিজ খাবার এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এই খাবিজ খাবার যত রকমের আছে এই সবগুলা থেকে দূরে থাকতে হবে আমার খাবারটাও হবে আহসান আমার কর্মকাণ্ড হবে আহসান তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যেই বাসস্থানের ব্যবস্থা করেছেন সেটাও হবে আহসান আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে এহসানের নীতি অবলম্বন করা তৌফিক দান করুন সবাইকে আল্লাহ রব্বুল্লা আলমিন মোহসেনিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান আল্লাহর সৃষ্টিদের ক্ষেত্রে এহসান সমস্ত মখলুকাতের প্রতি এহসান বজায় রাখার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন এই তিন দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন